পিস টিভি বাংলা মানবতা সমাধান আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দর্শক মণ্ডলী আজকের অধিবেশনে যারা সঙ্গ দিয়েছেন পিস টিভি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি আজকের অধিবেশনে আমাদের আলোচনা হবে মহান আলমিন যে আমলগুলো যে বিষয়গুলি আমাদের উপর ফরজ করেছেন এবং যে বিষয়গুলি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা সুনত হিসেবে পেয়েছি সেই আমলগুলি পালনের ক্ষেত্রে বিনয়ী হওয়া গত অধিবেশনে আমরা কথা বলেছি নামাজে বিনয়ী হওয়ার যে পদ্ধতি সে পদ্ধতি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব জাকাতের ক্ষেত্রে অথবা দান খায়রাতের ক্ষেত্রে বিনয়ী হওয়া কারণ বিনয়ী হওয়া বিনয়ী চিত্তে আল্লাহকে ভয় করা যখন এটি মমিনের গুণ তিনি হবেন এমন ভয়ে ভীত যে ভয় মহানরবুল আলমিনের জন্য প্রযোজ্য তাকে ভয় করা উচিত তিনি সেভাবেই রব্বুল ইজ্জাতকে ভয় করেন কারণ মহানবুল আলমিন আপনাকে সার্বিকভাবে বেষ্টন করে আছেন আপনি তার বাউন্ডারি থেকে বের হওয়া আপনার অসাধ্য অতএব মহানরবুল আলমিনকে সর্বক্ষেত্রে ভয় করা এবং বিনয়ের সাথে ভয় করা প্রাণপ্রিয় দর্শক মহানরবুল আলমিন সুরাতুল মেনুনের ষাট এবং একষট্টি নম্বর আয়াত এসাদ করেন মা ওয়া আন্নাহুম ইলা যে তারা দান করে তারা খরচ করে এবং তাদের অবস্থা হয় ওয়া কুলুবুহুম ওয়াজিলা তাদের হৃদয় হয় ভীত তারা দান করে আল্লাহর জন্য খরচ করেন আর তাদের অন্তর হয় ভীত আর কারণও আল্লাহ তালা বর্ণনা করেন আন্নাহুম ইলা রব্বিহিম রজিউন যে তারা তার রবের কাছে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে প্রত্যাবর্তনকারী তারা অতএব মহানবুল আলমিনের কাছে যেহেতু আমাদের সকলকে যেতে হবে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে অতএব আল্লাহ তালা মমিনের গুণ বর্ণনা করছেন যে মমিনেরা যখন খরচ করবেন তখন তারা আল্লাহর ভয়ে ভীত হয়ে খরচ করবেন উদ্দেশ্য হলো যে তাদের খরচের মাঝে তিনি কখনোই অন্য কোনো উদ্দেশ্য গ্রহণ করবেন না আর এই খরচটি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টিও কামনা করবেন না যখন আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন আল্লাহ আদেশ করেছেন বিধায় তিনি খরচ করবেন এবং আদেশের ফলে মহানরবুল আলমিন যে সোয়াব দান করেন সে সোয়াব কামনা করে তিনি খরচ করেন অদেব তিনি নামাজের ক্ষেত্রে যেমন আল্লাহর জন্য তিনি বিনয়ী হতেন দানের ক্ষেত্রেও তিনি বিনয়ী হবেন নবী মুসাল্ল আলী ওসাল্লাম তার দৃষ্টান্ত দিয়েছেন যে তিনি এমনভাবে দান করবেন যে তার দান হবে ডান হাত দিয়ে তার বাম হাতের কোনো খবর থাকবে না তার বাম হাত জানবে না অর্থাৎ তিনি খুব সংগোপনে দান করবেন প্রিয় দর্শক তাহলে দান করার যে ভালো দিকগুলো সেই দিকগুলির মাঝে একটি দিক হলো আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য দান করা তার সন্তুষ্টি কামনা করে দান করা এবং দানের ক্ষেত্রে মানুষকে না জানানো শুধু দানের ক্ষেত্র নয় নামাজের ক্ষেত্রে আমরা বলতে পারি ফরজ ছাড়া বাকি যত নামাজ আমরা পড়ি সুনাতুল মোয়াক্কাদা যেগুলো আমরা মসজিদে পড়ি সবচেয়ে উত্তম হলো সেগুলোকে ঘরে পড়া এবং বাকি যে সুন্নতগুলি আছে যে সুন্নতগুলি দৈনন্দিন জীবনে নবী সাল্লাহ আলী আসালাম আদা করতেন সেই সুন্নতগুলোকে ঘরে আদা করা এটি হলো উত্তম আর এর মাধ্যমেই রব্বুল ইজ্জাতকে বেশি ভয় করা হয় এর মাঝে বেশি বিনয়ী হওয়া হয় প্রাণপ্রিয় দর্শক এজন্য দানের ক্ষেত্রেও মমিনরা খুব বিনয়ী হবেন মহানবুল আলমিন তাদের ক্ষেত্র তিনি তুলে ধরে বলেন যে তারা ভালো কাজে খুব দ্রুতগামী এবং তারা অগ্রগামী তারা খুব দ্রুত এবং খুব অগ্রসর হয় যতগুলো ভালো কাজ আছে মোহানবুল আলমিন এখানে ইরশাদ করেন উলাইকে ফিল খাইরাত যত ভালো কাজ আছে সর্বক্ষেত্রে তিনি একটু অগ্রগামী থাকেন এটি মোমিনদের গুণ তারা যেমন নামাজের ক্ষেত্রে অগ্রগামী জাকাতের ক্ষেত্রে অগ্রগামী হজের ক্ষেত্রে অগ্রগামী তারা দান খারাতের ক্ষেত্রে অগ্রগামী যতগুলো ভালো কাজ আছে সর্বক্ষেত্রে অগ্রগামী যিনি তিনি হলেন মোমিন আর এর মাধ্যমে তার মাঝে ভয় আসতে পারে বিনয়ী চিতে ভয় আসতে পারে যেটি হলো আমাদের আজকের মূল বিষয় যে আল্লাহকে বিনয়ের সাথে ভয় করা পরিপূর্ণভাবে ভয় করা প্রাণপ্রিয় উপস্থিতি আমরা বলতে পারি যে এই খসু যে গুণটি ভয়ের যে গুণটি কালকে কেয়ামত দিবসে যারা পৃথিবীতে আল্লাহকে ভয় করেনি এ ধরনের মানুষের সংখ্যাও আছে যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করেনি আল্লাহর জন্য তারা বিনয়ী হননি এ ধরনের কিছু আছে যারা ইমানের দাবি দিয়েছেন কিন্তু আল্লাহর জন্য পরিপূর্ণ বিনয়ী হননি তাদের ক্ষেত্রগুলো অথবা যারা ইসলামকে গ্রহণই করে নেয়নি তাদের ব্যাপারগুলো মহানবুল আলমিন সুরাতুল কালামের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াতে তিনি উল্লেখ করেন আল্লাহ সুবহান ইরশাদ করেন সুজুদ মহানবুল আলমিন কালকে আমাদের দিন তার পায়ের যে গোছা হাঁটুর নিচের যে অংশ এ অংশ সেদিন উন্মুক্ত করা হবে খুলে দেওয়া হবে আর তাদেরকে আহ্বান করা হবে তোমরা সেজদা করো তাদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হবে আল্লাহ তালা তাদের ঘটনা বলেন তারা সেজদা করতে পারবে না আল্লাহ আকবর আল্লাহ কালকে আমাদের এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন সুপ্রিয় দর্শক মহানবুল আলমিন যে ফরজ বিষয়গুলোকে দিয়েছেন সেই ফরজ বিষয়গুলোকে পরিপূর্ণভাবে আদা করা এমনকি তাকে সেজদার কথা বলা হবে সেজদাও করতে পারবে না কারণ সে তো মহানবুল আলমিনকে আন্তরিকভাবে গ্রহণ করে নেয়নি সে তো মহানবুল আলমিনের যে বিধিনিষেধ সেগুলোকে সঠিকভাবে পালন করেনি মহানবুল আলমিনের পায়ের গোছা খুলে দেওয়া হবে আর তাদেরকে আহ্বান করা হবে তোমরা সেজদা দাও তোমরা সেখানে নত হও তারা আর নত হতে পারবে না কারণ কারণ হলো তারা সেজা করেনি আর তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তারা বলছেন তারা লাঞ্ছিত হবে এবং ভয়ে তাদের দৃষ্টি ভীত হবে লাঞ্ছনায় লাঞ্ছিত হবে আর সেখানে তারা ওইভাবে অবস্থান করবে ওকদ কেন ওহম সালিমুন কারণ তারা যখন সুস্থ ছিল তারা যখন ভালো ছিল তাদেরকে আহ্বান করা হয়েছিল কিন্তু তারা তো সেজদা করেনি প্রাণপ্রিয় দর্শক এজন্য আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়েন না ইমানে দাবি দিয়েছেন এবং তারা রব্বুল ইজ্জাতের এই ফরজ বিষয়টি সম্পর্কে অবহেলা প্রদর্শন করেন নামাজ পড়া থেকে দূরে থাকেন এবং নামাজের কথা বলা হলেও তারা বিভিন্ন যুক্তি এবং উক্তি তুলে ধরেন প্রাণপ্রিয় দর্শক আসলে নামাজের ব্যাপারটি নিয়ে যদি আমরা আলোচনা করি নামাজ কি বড় একটি কঠিন ইবাদত এই প্রশ্নের সাথে মেন যারা তারা বলেছেন নামাজ তো বড় কঠিন একটি বিষয় নয় বরং এর চেয়েও যেগুলো অসম্ভব সেগুলো মুমিনদের কাছে আরো সম্ভব বরং তারা রব্বুল ইজ্জাতকে ভয় করেন এবং তার কাছে যে পুরস্কার সে পুরস্কার কামনা করেন পুরস্কারের তুলনাতে আমার কর্ম খুব নগণ্য যার ফলে মেনদের অবস্থা হয় যে পাঁচ অক্ত নামাজ নয় তারা রাত শেষে ওই তাহাজুদ গুজার হন আল্লাহ আকবর আপনি বিভোর ঘুমে ঘুমিয়ে আছেন আপনি অচেতন অবস্থা আপনি খুব শান্তিতে ঘুমাচ্ছেন আর আপনারই ভাই তিনি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদা করেন আবারও রাত শেষে রাত জেগে জেগে তিনি তাহাজুদ নামাজ পড়েন তাহলে তার কাছ থেকে উত্তর চাওয়া হবে যে পাঁচ অক্ত নামাজ আসলেই কি কঠিন দুইজনের দুইভাবে হবে যে যার মাঝে ইমানের দুর্বলতা আছে রব্বুল ইজ্জাতকে আন্তরিকভাবে গ্রহণ করার ক্ষেত্রে দুর্বল পয়েন্ট তার মাঝে রয়েছে এবং যিনি মহান রব্বুল আলমিনের জন্য বিনয়ী হতে পারেননি মহান রব্বুল আলমিনকে তিনি পরিপূর্ণ ভয় করতে পারেননি তার জন্য বড় কঠিন অথচ নামাজ না পড়ার জন্য এ ধরনের যথেষ্ট করার দলিল আছে যে কালকে আমতের দিন নামাজ না পড়ার জন্যই তারা জাহান্নামি হবে আল্লাহ তালা আমাদের জাহান্নাম থেকে বাঁচান প্রাণপ্রিয় দর্শক তাহলে নামাজের ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইট যদিও আমাদের সমাজের কিছু ভাই তারা উক্তি এবং যুক্তি দেন যে নামাজ না পড়লেও ইমান তো ভালো আছে অন্তর তো ভালো আছে তাকে আবারও আপনি প্রশ্ন উত্থাপন করেন যে আপনি আপনার অন্তরকে কতবার এক্স করেছেন যদি এক্স রে করে থাকেন তাহলে এক্স রে রিপোর্ট আমাকে দেন তাহলে আমি বলতে পারবো যে আপনি কথা এবং কর্মে সঠিক আর এ কথা যদি বলা হয় আশা করি তিনি কখনোই তার এই অন্তরকে এক্স রে করে দেখেননি প্রাণপ্রিয় দর্শক তাহলে যারা এই ধরনের কথা বলেন তারা এক্স রে না করেই কথা বলেন তাদের অবস্থা কালকে আমাদের বড় কঠিন অবস্থা হবে তাদেরকে সেজদার জন্য ডাকা হবে তারা সেজদা করতে পারবে না নামাজের জন্য ডাকা হবে নামাজ পড়তে পারবে না এবং কালকে আমাদের দিন নামাজ না পড়ার জন্য মহান রব্বুল আরামিন জাহান নামে তাকে প্রদান করবেন জাহান নামে ফেলে দিবেন নামাজ না পড়ার কারণে কিন্তু এর পরেও তো তার পক্ষ থেকে অনেক ধরনের যুক্তি মহান রব্বুল আরামিন তুলে ধরেন কালকে আমাদের দিন যখন তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে জাহান্নামীদেরকে আবার প্রশ্ন করা হবে যে তোমরা জাহান্নামে কেন গেলে কোন কারণ ছিল তারা মুখ খুলে কথা বলবে মুসল্লিন আমরা তো নামাজই ছিলাম না তাহলে আজকে আপনি নামাজ না পড়ে আল্লাহর কাছে পরিত্রাণ কামনা করেন আসলে কি এটি যুক্তিযুক্ত আপনি শুধু আপনার বিবেককে প্রশ্ন করুন যে নামাজ না পড়ে আমি মহানরব্বুল আলমিনের কাছে যিনি আমার স্রষ্টা যিনি আপনার স্রষ্টা যিনি বিশ্ব জাহানের স্রষ্টা তিনি আমার এই পূর্ণ দেহকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন সকল ধরনের কর্ম করার শক্তি দিয়েছেন এরপরও আপনি মহান রব্বুল আলমিনের নিয়ামতকে অস্বীকৃতি জানান এরই কখনো বিবেকবানের হতে পারে না আসুন আমরা নামাজের ক্ষেত্রে যত্নবান হই মহান আলমিনের যে ঘটনা আমরা বর্ণনা করছিলাম কালকিয়ামতের দিন যেটি ওই শ্রেণীর মানুষের হবে যে মহানরবুল আলমিনকে তারা সেজদা করতে পারবে না মহানরবুল আলমিন সুরাতুল নাজিয়ার সেখানেও সাত আট নয় নম্বর আয়াতে মহানরবুল আলমিন সেখানে তাদের অবস্থা বর্ণনা করেন তাহলে যারা আল্লাহকে পৃথিবীতে ভয় করেন আল্লাহকে ভয় করতে সক্ষম তারা হয়নি তারা কালকে আমাদের দিন ভীত হবে লাঞ্ছিত হবে আর তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভয়ে কাঁপবে কারণ মহানবুল আলমিনের সামনে তারা উপস্থিত হয়েছে আজকে তাদের জবাব কি তাদের কাছে কোনোই জবাব নাই বিধায় তারা তা ভীত হবে মহান রবুল আলম নিঃসাদ করেন সেদিন কাল কেমতের দিন তাদের অন্তরগুলো ভীত হবে আর এবং তাদের চক্ষুর দৃষ্টি শক্তিগুলো নত হবে লজ্জিত হবে আর তারা বলতে থাকবে হাই আফসুস আমাদের কি ওই উল্টোভাবে আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে মাথার ভরে আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে জাহ্নামে ফেলে দেওয়া হবে প্রাণপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম যে যারা আল্লাহর ভয়ে ভীত হয়নি কালকে আমাদের তারা ভয় করবে আর যে ভয় তাদের কোনোই উপকার আসবে না সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট বিরত নিব বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসব আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায়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 করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিরতির পরে আবারও আপনাদের সঙ্গ দিচ্ছি সুপ্রিয় দিদি ভাই ও বোনেরা আমরা আল্লাহর ভয়ে ভীত হওয়া নিয়ে কথা বলছিলাম এবং বিরতির পূর্বে আমাদের কথা হচ্ছিল যারা পৃথিবীতে মহান রব্বুল আলমিনের ভয়ে ভীত হয়নি কাল কেয়ামতের দিন তারা লাঞ্ছিত হবে এবং মহান রব্বুল আলমিনের ভয়ে তারা কম্পমান হবে তাদের চক্ষু তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো মহান আলমিনের ভয়ে থরথর করে কাঁপবে কারণ মহান রব্বুল আলমিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক তার ভয়ে দুনিয়াতে ভীত হয়নি কালকে আমাদের দিন বাস্তব চিত্রে সে ভীত হবে এবং সে আফসোস করবে যে আফসোস করা তার কোনোই উপকারে আসবে না প্রাণপ্রিয় দর্শক আজকে তাহলে আমরা আলোচনা করতে পারি যে মহানবুল আলামিন যে তার মুমিন বান্দাকে ভয়ের ব্যাপারে নসিহত করেছেন ভয় করা সম্পর্কে আদেশ করেছেন এই ভয় যদি আমাদের মাঝে থাকে আপনাদের মাঝে থাকে একজন মুমিনের মাঝে থাকে তাহলে এই ভয়ের মাধ্যমে যে লাভের দিকগুলো সে লাভের দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি আর তার লাভের দিক অসংখ্য একটি লাভ নয় আমরা ভালো করে জানি যে মমিনের জীবনে লাভের দুইটি পার্ট আছে একটি হলো দুনিয়াতে যেটি হলো আমরা দুনিয়াতে পেয়ে যাব আর এটি খুব সংকীর্ণ ছোট সবচেয়ে বড় মমিনদের লাভ হলো কাল কেয়ামতের দিন সবচেয়ে বড় পুরস্কার দিবেন মহা পুরস্কার দিবেন জান্নাত দান করবেন মহা জান্নাত দান করবেন জান্নাতুল ফিরদাউস তাকে দান করবেন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করব তাহলে যে লাভগুলো তাদের হবে আল্লাহর ভয়ের ফলে আল্লাহর ভয় যতক্ষণ আমার মাঝে আপনার মাঝে থাকবে ততক্ষণ আমরা রব্বুল ইজ্জাতের হক আদা করব। আর যখন তার হক আদা বন্ধ হয়ে যাবে মহান রব্বুল আলমিন তিনি এই পৃথিবীর যত ধরনের শক্তি যেই শক্তিগুলো তিনি দিয়েছেন চন্দ্র সূর্য এগুলো তার বান্দার উপকারের জন্য সবগুলোকে তিনি বন্ধ করে দিবেন চূর্ণ বিচ্ছন্ন করে ফেলবেন প্রাণপ্রিয় দর্শক যার ফলে প্রথম যে জিনিসটি মানুষের কাছ থেকে উঠে যায় সেটি হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর জন্য বিনয়ী হওয়া এদিকে উঠে যায় আল্লাহর জন্য খুশু খুজু হওয়া এই গুণটি মানুষের মাঝে উঠে যায় নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম এরশাদ করেন আউআলমা ইউরুফাউ মিনান নাস আল হুসুর যে প্রথম যে জিনিসটি মানুষের কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে সেটি হচ্ছে এই খুশু খুজু আর আমরা বলেছি লাভের দিক যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে আল্লাহর ভয় বিদ্যমান হবে যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে ততক্ষণ আপনাকে জানতে হবে যে আপনি আল্লাহর প্রিয় একজন বান্দা অতএব আপনার মাঝে ভয় কাজ করবে আর যখন ভয় আপনার মাঝে কাজ করবে তখন আপনার জীবনের পথ চলা সবগুলো সঠিক পথে হবে যত ধরনের বক্রতা ডানে বামে যে পদগুলি সবগুলোকে পরিহার করতে সক্ষম হবেন এটি হলো মোমিনের জীবনে সবচেয়ে বড় লাভ যে মর্মিনে বিভিন্ন সাল্লাহ অনেক লম্বা হাদিস বর্ণনা করেছেন সে লম্বা হাদিসের সারাংশ হলো মমিন যখন একটি ভালো কাজ করে তখন ভালো কাজের সাথে সাথে তার অন্তর যে জিনিসটি আছে অন্তরে একটি ভালো দাগ পড়ে সাদা দাগ পড়ে ভালো কাজ করতে করতে তার অন্তর শুভ্র হয়ে যায় সাদা হয়ে যায় যার ফলে সে অন্যায়গুলোকে গ্রহণ করতে পারে না যখন তার কাছে গুনার কাজ আসে সেগুলোকে অস্বীকৃতি জানাই না সেটি করা যাবে না চুরি না করা যাবে না হারাম না সেটি খাওয়া যাবে না মানুষের অর্থ সম্পদ নেওয়া না সেটি করা যাবে না অন্যায় দৃষ্টি দেওয়া না সেটি যাবে না অন্যায় শোনা সেটি যাবে না তাহলে এই জিনিসটি কাজ করে যে জিনিসের মাধ্যমে সেটি হচ্ছে আল্লাহর ভয় আমার এবং আপনার মাঝে যদি পরিপূর্ণ হয় তাহলে যত ধরনের অন্যায় এই অন্যায়গুলি থেকে বাধা দেয় আল্লাহ আকবর সুপ্রিয় উপস্থিতি তাহলে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর ভয় জিনিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি মমিনের গুণ মমিনের মাঝে আল্লাহর ভয় ছাড়া বাকি যে আমলগুলো এগুলো সম্পাদন করা অসম্ভব তার মধ্যে আল্লাহর ভয় হতে হবে যখন তার আন্তরিকভাবে তিনি আল্লাহর ভয়ে ভীত হবেন তখন তার আনুষাঙ্গিক যতগুলো দিক আছে সবগুলো সঠিক হয়ে যাবে মনে করুন আমার দৃষ্টি আমার শ্রবণ শক্তি আমার মুখ আমার হাত আমার পা সবগুলো কন্ট্রোল যে জিনিসের মাধ্যমে হয় সেটি হচ্ছে আপনার অন্তর অন্তর যখন আপনাকে বাধা দিবে আপনার হাত কাজ করবে না আপনার অন্তর যখন আপনাকে বাধা দিবে আপনার চোখ কাজ করবে না আপনার অন্তর যখন আপনাকে বাধা দিবে আপনার শ্রবণ শক্তি কাজ করবে না আপনার অন্তর যখন বাধা দিবে তখন আপনার পায়ের পথ চলা বন্ধ হবে প্রাণপ্রিয় দর্শক আর এই কাজটি হয় আল্লাহর ভয়ের মাধ্যমে তাহলে আমরা স্পষ্ট যে আল্লাহর ভয়ের মাধ্যমে আমাদের জীবনের যে গতি সে গতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি পক্ষান্তরে উল্টো দিকে উল্টো নবী মুসাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন যখন কেউ একটি অন্যায় কাজ করে খারাপ কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় আর যত অন্যায় হবে তত কালো দাগ বেশি হবে এমন কি তার অন্তর কালো চুকচুকো হয়ে যাবে পরিপূর্ণ কালো মিসমিস হয়ে যাবে যে কালো হওয়ার ফলে ভালো এবং খারাপ এই দুইটি নির্ণয় করতে পারবে না আজকে যারা পাপি যারা পাপ কাজ করেন মহানরবুল আরামিনের বিধি নিষেধগুলোকে যারা লঙ্ঘন করেন তাদের ব্যাপার নিয়ে যদি আমরা কথা বলি কিভাবে সম্ভব হতে পারে নামাজ পরিত্যাগ করা কিভাবে সম্ভব হতে পারে জাকাত না দেওয়া কিভাবে হতে পারে সে ওই এতিমের হক নষ্ট করা কিভাবে হতে পারে অন্যের জমিকে দখল দিয়ে দেওয়া কিভাবে হতে পারে আত্মসাত করা কিভাবে হতে পারে খেয়ানত করে নেওয়া সবগুলোর উত্তর হবে আপনার আন্তরিকভাবে আপনি আল্লাহর ভয়ে ভীত হতে পারেননি আপনার মাঝে বিনয়ের সাথে রব্বুল ইজ্জাতের ভয় তৈরি হয়নি বিধায় আপনি এই ধরনের সব ধরনের অন্যায় কারণ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তার ফল দাঁড়াই মারুফা সে ভালোকে ভালো হিসেবে জানে না ওলা ইয়া আরিফু মুনকারা আর যে খারাপ দিক সেগুলোকে সে চিনতে পারে না নির্ণয় করতে পারে না কারণ তার নির্ণয় কন্ট্রোলিং যে পাওয়ার সে পাওয়ার হারিয়ে ফেলেছে আর সেটি হলো আল্লাহর ভয় যখন আল্লাহর ভয় কোনো ব্যক্তি হারিয়ে ফেলে কন্ট্রোলিং পাওয়ার সে হারিয়ে ফেলে আর কন্ট্রোলিং পাওয়ার যখন হারিয়ে ফেলে তখন তার নিজকে ধ্বংসের পথে ফেলে দেয় ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং সে অন্যায় পথে চলতে শুরু করে প্রাণপ্রিয় দর্শক তাহলে আল্লাহর ভয় আপনার মাঝে কাজ করতে হবে যার মাধ্যমে মহান রব্বুল আলমিন আপনাকে সঠিক পথের উপরে রাখবেন যেটি আমরা সর্বদাই কামনা করি এহ সেরতল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল সহজ যেই পথ তোমার পথ আমাদেরকে দান করো আল্লাহ তালা আমাদেরকে সঠিক পদদান করুন এবং আমাদের যে হৃদয় আছে এ হৃদয়ে আল্লাহর ভয় আল্লাহর জন্য নত হওয়া এই গুণটি আমাদেরকে দান করুন আল্লাহ আমিন প্রাণপ্রিয় দর্শক দ্বিতীয় লাভ হলো তার রব্বুল ইজ্জাতের জন্য তার যখন ভয় শুরু করে তখন সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর ভয়ে ভীত হয় আল্লাহর জন্য নত হতে পারে সেজদা করে নামাজ পড়ে ইত্যাদি মহানরবুল আলম ইসাদ করেন ইন্নাল্লাদিন উতুল ইলমা মিন কবলিহি আলিল তিনটি আয়াতে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যারা আল্লাহর প্রিয় বান্দা মহানবুল্লাহ আলমিন নিঃসাদ করে ইনাল্লাদিন উতুল এলমামিন কবলিহি যাদেরকে ইতিপূর্বে জ্ঞান দেওয়া হয়েছে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল ইতুল্লাহ আলাইহিম তাদের নিকটে পড়া হচ্ছিল মহানবুল্লাহ আলমিন আয়া রুন আলিল আজকান সুজাদা তারা বিনয়ের সাথে সেজদায় অবনত হতো কারণ যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যখন তাদের কাছে তেলাওয়াত হবে যখন মহানরবুল আলমিনের নিদর্শন আলোচনা হবে মহানরবুল আলমিনের আদেশ এবং নিষেধের উল্লেখ হবে তাদেরকে ওয়াজ করা হবে এই কাজে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার যে অন্তর আছে সবগুলো অটোমেটিকলি কাজ করবে এবং সে মহানরবুল আলমিনের জন্য শেষ দায় নত হবে এরপর আল্লাহ তালা বলছেন ওয়াকুলুনা সুবহানা রব্বিনা ইনকানা ওয়াদ রব্বিনা লামাফুলা এবং তারা বলবেন যে নিশ্চয় আল্লাহ তালা হলেন পুত পবিত্র ওয়াকুলুন সুবহানা রব্বিনা আমাদের রব তিনি হলেন পুত পবিত্র ইনকানা ওয়াদ রব্বিনা লামাফুলা আর তার যে ওয়াদা আছে সেটি বাস্তবে বাস্তবেই তো হবে ওয়াখিরুন আলিল আজকান ইয়াবকুন ওয়াজিদুহুম খুশুআ মহানবুল আলম ইরশাদ করেন যে তারা রবের জন্য তো তাদের মস্তককে নত করবেই আর তাদের যে আল্লাহ ভীতি এই গুণটি তাদের আরও বৃদ্ধি হবে মানে আরও বেড়ে যাবে তারা মহান রবুল্লা আলমীকে পরিপূর্ণভাবে ভয় করবেন প্রাণপ্রিয় দর্শক যাদের মাঝে ভয় আছে এই ভয়টি আরও ভয়কে টেনে নিয়ে আসে তাদের মাঝে আরও বাড়তে থাকে আর এটি হলো ময়ের গুণ আজকের অধিবেশনে এখান থেকে আমরা বিদায় নিতে চাচ্ছি ইনশা আল্লাহ আগামী অধিবেশনে আবারও আল্লাহর ভয় নিয়ে কথা হবে আশা করব আপনারা আমাদেরই সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত আল্লাহ আল্লাহ সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস